লাল সবুজের রেই বাংলায় নাস্তিক নেই কোঠাই লাল সবুজের রেই বাংলায় নাস্তিক নেই কোঠাই মুখে মুখে স্লোগান আজি নাস্তিক মুক্ত বাংলা চাই মুখে মুখে স্লোগান আজি নাস্তিক মুক্ত বাংলা চাই লাল সবুজের এই বাংলায় গানটি শুনছেন মোস্তাকিম সাংস্কৃতিক ফোরামের অন্যতম শিল্পী এইচ এম আব্দুল কায়ুমের কণ্ঠে শহীদ গাজীর রক্তে কেনা স্বাধীন মোদের বাংলাদেশ নাস্তিকতার কাল কালো থাবাই মাতৃভূমি করলো শেষ শহীদ গাজীর রক্তে কেনা স্বাধীন মোদের বাংলাদেশ নাস্তিকতার কালো থাবাই মাতৃভূমি করলো শেষ রক্ষা করতে স্বাধীনতা খতম করো নাস্তিকতা রক্ষা করতে স্বাধীনতা খতম করো নাস্তিকতা বীর বাঙালির প্রাণের দাবি নাস্তিক মুক্ত বাংলা চাই লাল সবুজের এই বাংলায় নাস্তিকতার নেই কোঠাই লাল সবুজের এই বাংলায় নাস্তিকতার নেই কোঠাই মুখে মুখে স্লোগান আজি নাস্তিক মুক্ত বাংলা চাই মুখে মুখে স্লোগান আজি নাস্তিক মুক্ত বাংলা চাই লাল সবুজের এই বাংলায় নাস্তিকতার নেই কোঠাই লাল সবুজের এই বাংলায় নাস্তিকতার নেই কোঠাই যেই দেশেতে জনসংখ্যার নব্বই ভাগ রয় মুসলমান সেই জাতি আজ সইবে কেমনে বিশ্ব নবীর অপমান যেই দেশেতে জনসংখ্যার নব্বই ভাগ রয় মুসলমান সেই জাতি আজ সইবে কেমনে বিশ্ব নবীর অপমান জীবন দেব রক্ত দেব তবু যে প্রতিশোধ নেব জীবন দেব রক্ত দেব তবু যে প্রতিশোধ নেব মুসলমানের বাংলা হতে নাস্তিক মোরতাদ কর ছাটাই লাল সবুজের এই বাংলায় নাস্তিকতার নেই কোঠাই লাল সবুজের এই বাংলায় নাস্তিকতার নেই কোঠাই মুখে মুখে স্লোগান আজি নাস্তিক মুক্ত বাংলা চাই মুখে মুখে স্লোগান আজি নাস্তিক মুক্ত বাংলা চাই লাল সবুজে রেই বাংলায় নাস্তিকতার নেই কোঠাই লাল সবুজে রেই বাংলায় নাস্তিকতার নেই কোঠাই যেই দেশেতে সূর্যয় উঠে আল্লাহু আকবার সুরে সব শিশুরা কোরআন বুকে মক্তবে যায় যেই ভোরে যেই দেশেতে সূর্যয় উঠে আল্লাহু আকবার সুরে সব শিশুরা কোরআন বুকে মক্তবে যায় যেই ভোরে স্বাধীন বাংলার ঘরে ঘরে ভাই বোনেরা কোরআন পরে স্বাধীন বাংলার ঘরে ঘরে ভাই বোনেরা কোরআন পরে কোটি প্রাণের একই দাবি আল কোরআনের শাসন চাই লাল সবুজের এই বাংলায় নাস্তিকতার নেই কোঠাই লাল সবুজের এই বাংলায় নাস্তিকতার নেই কোঠাই মুখে মুখে স্লোগান আজি নাস্তিক মুক্ত বাংলা চাই মুখে মুখে স্লোগান আজি নাস্তিক মুক্ত বাংলা চাই লাল সবুজের এই বাংলায় নাস্তিক নাস্তিকতার নেই কোঠাই লাল সবুজের এই বাংলায় নাস্তিক নাস্তিকতার নেই কোঠাই মুখে মুখে স্লোগান আজি নাস্তিক মুক্ত বাংলা চাই মুখে মুখে স্লোগান আজি নাস্তিক মুক্ত বাংলা চাই লাল সবুজের এই বাংলায় নাস্তিকতার নেই কোঠাই লাল সবুজের এই বাংলায় নাস্তিকতার নেই কোঠাই লাল সবুজের এই বাংলায় নাস্তিকতার নেই কোঠাই লাল সবুজের এই বাংলায় নাস্তিকতার নেই কোঠাই